চল চল বীর মুজাহিদ সামনে চল চল রে ভেঙে সব বিন্ধা চল চল জিহাদে চল রে চল চল বীর মুজাহিদ সামনে চল চল আফগানিস্তানে ইসলামী ইমারত যোদ্ধাদের একশো আশিটি হামলায় হতাহত শত্রু সেনা সংখ্যা প্রায় সাতশত নিহত তিনশত একানব্বই সোমালিয়ায় হারাকাত শাবাব যোদ্ধাদের হামলায় নিহত পনেরো কুফফার সেনা আহত সেনা সংখ্যা আরও প্রায় বিশ ইয়েমেনে ইসলামের প্রহরী যোদ্ধাদের অগ্রগতি অব্যাহত আঠারো জন যোদ্ধা গনিমত সহ ফিরলেন তাগুতের জেল থেকে মালিতে মুজাহিদিনের হামলায় হতাহত কুফার সেনা ত্রিশ ক্রুসেডার ফ্রান্সের বিমান ঘাঁটিতে ইস্তেসাদি হামলা সিরিয়াতে আমেরিকার হামলা ইরাকের মতো ঘটতে যাচ্ছে না তো আতঙ্ক জনমনে ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমরা পবিত্র মসজিদগুলোকে অপবিত্র করে চলেছে ইহুদিরা এবং ইতিহাসের পুনরাবৃত্তি করতে যাচ্ছে হিন্দুস্তানে উপমহাদেশে মুসলিমদের বিরুদ্ধে হিন্দু চক্রান্ত চল চল বীর মুজাহিদ সামনে চল চল রে ঠেকে সব বিন্ধা চল চল জিহাদে চল রে চল চল বীর মুজাহিদ সামনে চল চল রে ঠেকে সব বিন্ধা চল চল জিহাদে চল রে আসসালামু আলাইকুম আলফিরদাউস নিউজের সাপ্তাহিক বুলেটিনে আপনাদের সাথে আছি আমি খালিদ মুন্তাফির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গত সপ্তাহে আফগানিস্তান ইসলাম ইমারতের যোদ্ধারা ইসলামী শত্রু আফগান সরকার এবং ক্রুসেডার আমেরিকান সেনাদের উপর প্রায় একশো হামলা সম্পাদন করেছেন ওই সকল হামলায় প্রায় সাতশত যৌথ কুফফার সেনা হতাহত হয়েছে যার মধ্যে নিহতই হয়েছে তিনশত একানব্বই এর অধিক সেনা এছাড়াও পাঁচ মোর্তার সেনাকে গ্রেফতার করেছেন যোদ্ধারা বিপরীতে ইসলাম ইমারতের একুশ জন যোদ্ধা শাহাদত বরণ করেছেন এবং আরও বত্রিশ জন আহত হয়েছেন আর সাতচল্লিশ জন আফগান সেনা নিজেদের ভুল বুঝতে পেরে মুজাহিদগণের সাথে যোগদান করেছেন এদিকে শত্রুদের জানের পাশাপাশি মালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করছেন তালেবান যোদ্ধারা ইসলামের শত্রুদের অগণিত যুদ্ধাস্ত্র ধ্বংস করেছেন তারা গণিমত হিসেবে সাতটি লাঞ্চার নয়টি মেশিন গান পঁচিশটি রাইফেল দুইটি বাহন এবং পাঁচটি মোটর বাইক সহ আরও বিপুল পরিমাণ অন্যান্য যুদ্ধাস্ত্র লাভ করেছেন ইসলামী ইমারতের যোদ্ধারা এছাড়া শত্রুদের থেকে বারোটি গ্রাম সহ মোট একত্রিশটি চেকপোস্ট মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে এনেছেন মুজাহিদিরা অন্যদিকে কাপুরুষ আফগান সেনা এবং তাদের গুরু আমেরিকান সন্ত্রাসী ক্রুসেডাররা আফগানিস্তানে সাধারণ নিরস্ত্র মুসলমানের ওপর হামলা করে ষোলো জনকে শহীদ করেছে এবং প্রায় ২২ জনকে আহত করেছে হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী এবং শিশু আরও পনেরো জনকে অপহরণ করেও নিয়ে গেছে ওই কুফফার বাহিনী ইসলামী ইমারতের যোদ্ধারা নিজেদের নিয়ন্ত্রিত এলাকাতে ইসলামী সুশাসন প্রতিষ্ঠা করেছেন গত সপ্তাহে একদল ডাকাতের হাত থেকে দুই ব্যবসায়ীকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছেন ইসলামী ইমারতের যোদ্ধারা এগারোটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছেন আফগানিস্তান ইসলামী ইমারত ওই মাদ্রাসাগুলোতে মোট দুই হাজার তিনশত পঞ্চাশ জন শিক্ষার্থী পড়াশোনা করতেছেন আকাশে রে জেগেছে বিপ্লবী রে চারিদিকে বাজে রে বাজে রে সোমালিয়ার আল কায়দা শাখা হারাকাত শাবাব যোদ্ধাদের খবর আল কায়দার সুমালিয়া শাখা হারকাত শাবাবের যোদ্ধারা গত সপ্তাহে ইসলাম ও মুসলিমদের শত্রু বাহিনীর উপর সাতটি হামলা করেছেন ওই সকল হামলায় প্রায় পনেরো কুফার সেনা নিহত হয়েছে এবং আরো প্রায় বিশ সেনা আহত হয়েছে সময়ের স্রোত ভেঙে বিজয় ধ্বনি ধিম ধিম ধিম এবারে ইয়েমেনের সংবাদ ইয়েমেনের হুতি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন আনসারশরিয়ার যোদ্ধারা গত সপ্তাহে আনসারশরিয়ার যোদ্ধাদের চালানো তিনটি হামলায় প্রায় তিন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও এগারো সেনা বিপরীতে একজন মুজাহিদ শাহাদত বরণ করেছেন ওই সকল হামলায় এদিকে ইয়েমেনের আল বাইদা প্রদেশে ইসলামের চরম শত্রু সরকারি বাহিনীর একটি কারাগার থেকে আনসার শরিয়ার আঠারো জন যোদ্ধা গণিমত সহ নিরাপদে ফিরে আসেন ধ্বংস আঘাত হানব রে ইমানের তপ্ত আগুন শক্তি মোদের বুকে রে তাগুতের মসনদে ওই ধ্বংস আঘাত হানব আর মালিতে আল কায়দার শাখা জামায়াত মুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের যোদ্ধারা ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে মৃত্যুপণ লড়াই চালিয়ে যাচ্ছেন গত সপ্তাহে ইসলামের শত্রুদের উপর চারটি হামলা চালিয়ে চার শত্রু সেনাকে নিহত করেছেন শরীয়তের প্রহরীরা তাছাড়াও ওই সকল হামলায় প্রায় ত্রিশ কুফফার সেনা হতাহত হয়েছে মালিতে ইসলামের যোদ্ধারা কোসেডার ফ্রান্সের একটি বিমান ঘাঁটিতে সফল ইস্তেসাদী হামলা চালিয়েছেন মালি জুড়ে সন্ত্রাসী কুফফার সেনাদের উপর আল কায়দার চালানো হামলায় জাতিসংঘের এক সেনা নিহত হওয়া সহ ক্রুসেডার ফ্রান্সের প্রায় একুশ সেনা হতাহত হয়েছে বাসারের হামলায় গণহত্যার শিকার সিরিয়ার মাজলুম মুসলিমরা আবার সিরিয়াতে সম্প্রতি অত্যাচারী বাসারের বিরুদ্ধে তথাকথিত মিসাইল নিক্ষেপ করেছে সন্ত্রাসী আমেরিকা এই হামলাকে আবার তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা বলেও ঘোষণা দিয়ে দিচ্ছে অন্ধ কুফফার মিডিয়াগুলো সিরিয়াতে সন্ত্রাসী মার্কিন হামলা নতুন কোনো ঘটনা নয় গত বছরও আমরা এরকম দৃশ্য প্রত্যক্ষ করেছি কিন্তু এবারে দৃশ্যটি যেন আমাদের সামনে আমেরিকার গোপন রহস্যের স্বরূপ উদ্ঘাটন করে দেয় যেখানে হামলা করা হবে সেখান থেকে বাসার আল আসাদ প্লেনসহ মূল্যবান জিনিসগুলো সরিয়ে নেয় এমনটা হওয়ার কারণ কি বিজ্ঞদের কাছে এ বিষয়টি অস্পষ্ট থাকেনি তারা ধারণা করেন আসাদ বাহিনীর উপর আমেরিকার হামলা ছিল মূলত চাতুরতাপূর্ণ অনেকে এই হামলাকে ইরাকে আমেরিকার হামলার সাথে তুলনা করেছেন তাদের দাবি ইরাকেও আমেরিকা অবৈধ অস্ত্রের অজুহাত দেখিয়ে হামলা করে লাখ লাখ মুসলিম নারী পুরুষ শিশুকে হত্যা করেছিল আর সিরিয়াতেও এবার রাসায়নিক হামলার অজুহাত দেখিয়ে তারা মুসলিমদের উপর আঘাত আনতে পারে কেননা ইসলামের চরম শত্রু ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পূর্বেই মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আর সেই যুদ্ধে সফলতা লাভের জন্য যে কোনো ধরনের প্রতারণামূলক আচরণও করতে পারে সন্ত্রাসী প্রেসিডেন্ট ট্রাম্প আর তার প্রমাণও মিলেছে কুন্দুস হত্যাকাণ্ডে তাই সিরিয়ায় আমেরিকার হামলাকে ভালো উদ্দেশ্য হিসেবে নেওয়া যায় না এবারে ফিলিস্তিনের সংবাদ ফিলিস্তিনের পবিত্র ভূমিকে অপবিত্র করার প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি হুদিরা প্রতিটা দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে যেন তাদের এই ঘৃণ্য পরিকল্পনার কর্মমাত্রাও বেড়ে চলেছে ফিলিস্তিনের মুসলিমদেরকে নিজ ভূমি থেকে বিতাড়িত করেই খান্ত হয়নি এ সকল ইহুদিরা মুসলিমদের পবিত্রতম স্থান মসজিদুল আকসাকে প্রতিনিয়ত অপবিত্র করে চলেছে তারা গত তেরোই এপ্রিল ভোরে ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনের আকরাবা শহরে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় কেবল এতটুকুতেই শেষ নয় ফিলিস্তিনের ইব্রাহিমী মসজিদে ইসলাম অবমাননাকর অনুষ্ঠান করেছে এই সকল বর্বর ইহুদিরা তারা মুসলিমদের ছোট ছোট বাচ্চাদেরকেও গ্রেফতার করতেছে মুজাহিদ কদম কদম হও সামনে আগুয়ান বুকে হিম্মত নিয়ে যাও গিয়ে উড়বেই তোমার হাতে বিজয় নিশান ওয়াতুল হিন্দের মুজাহিদ কদম কদম হও সামনে আগুয়ান বুকে হিম্মত নিয়ে যাবে গিয়ে এবারে হিন্দুস্তানের সংবাদ হিন্দুস্তানে সাধারণ মানুষকে নির্যাতনের এক দীর্ঘ ইতিহাস রয়েছে জালিম বর্বর হিন্দু রাজাদের হাত থেকে এই অঞ্চলে সাধারণ মানুষকে মুক্ত করতে সাতশত বারো খ্রিস্টাব্দে হিন্দুস্তানে হামলা করেন ইসলামের বীর সেনাপতি মোহাম্মদ বিন কাসিম তিনি তার জানবাজ বাহিনী নিয়ে বর্বর হিন্দু রাজা দাহিরের উপর ঝাঁপিয়ে পড়ে হিন্দুস্তানের মাজরুম জনতাকে জুলুমের হাত থেকে উদ্ধার করেন তখনকার জালিম হিন্দু শাসকের অত্যাচারে অতিষ্ঠ মাজরুম জনতার মন জয় করে নিয়েছিলেন মুসলিমদের সেনাপতি কালের পরিক্রমায় আজ আবারও হিন্দুস্তানের সাধারণ মানুষের ওপর হিংস্র হিন্দু গোষ্ঠী অত্যাচার চালিয়ে যাচ্ছে যে ভারতকে মুসলিমরা সম্মানের রাজ্যে পরিণত করেছিল আজ সেখানে এই বর্বর হিন্দুরা সকল প্রকারের অপকর্ম চালিয়ে যাচ্ছে ভারতে ধর্ষণের এত ব্যাপকতা লাভ করেছে মিথ্যার ধ্বজাদারী বিশ্বের হলুদ মিডিয়াগুলো এর প্রচারণা চালাতে বাধ্য হচ্ছে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ভারতের দখলীকৃত কাশ্মীরে উনিশশো সাল থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিন্দুদের কর্তৃক দুই লাখ পঞ্চাশ হাজার মুসলিমা ধর্ষিতা হয়েছেন যাদের মধ্যে কাশ্মীরেরই দুই লক্ষ মুসলিম মাবন আর ভারতে দুই সাল থেকে এ পর্যন্ত সাত হাজার মুসলিমা বর্বর হিন্দুদের কর্তৃক ধর্ষিতা হয়েছেন এই পরিসংখ্যানটিতেই হিন্দুদের বর্বরতার একটি চিত্র ফুটে ওঠে সর্বশেষে ভারতের নির্লজ্জ বর্বর হিন্দুরা কাশ্মীরে তাদের একটি মন্দিরে আট বছরের এক মুসলিম মেয়েকে এক সপ্তাহ ধরে আটকে রেখে গণধর্ষণ করে তাদের নিকৃষ্ট মনার পরিচয় দিয়েছে এবং পরে মেয়েটিকে হত্যা করে ও ফেলে দেয় ওই সকল নরপশুরা তাদের এই নিষ্ঠুরতা মুসলিমদের অন্তরকে কাঁপিয়ে তুলেছে কেবল এতটুকুতেই শেষ নয় প্রকাশ্যে মুসলিমদেরকে হুমকি দিয়ে বেড়াচ্ছে এই সকল সন্ত্রাসী হিন্দু গোষ্ঠী সম্প্রতি প্রকাশিত হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ভারতের মধুবিহারের মান্দাওয়ালিতে একটি মসজিদের চারপাশে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তলোয়ার হাতে মুসলিমদেরকে হুমকি দিচ্ছে এ অঞ্চলে ইসলামপূর্ণ জীবনে যেরকম ভাবে হিন্দুরা সন্ত্রাসী করে বেড়াতো আজও তারা একই ভূমিকায় অবতীর্ণ হয়েছে মুসলিমদের সমূলে উৎখাত করতে বদ্ধপরিকর এই সকল হিন্দু সন্ত্রাসী গোষ্ঠীরা এদিকে পাকিস্তানের পারভেজ মোশারফ ইউএস ডলারের বিনিময়ে আমেরিকার কাছে চার হাজার পাকিস্তানিকে বিক্রি করে দিয়েছিল মুসলিমদের এক সম্মানিতা বোন ডক্টর আফিয়া সিদ্দিকাকেও এ পাকিস্তানি মোর্তাদ সরকার ইসলামের দুশ্মন মুসলমানদের প্রধান শত্রু আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল এ সকল নিপীড়িত বন্দীদের কাছে পাকিস্তান মাজবুরিস্তান নামে পরিচিত এই পাকিস্তান এমন একটি ভূমি যা আমেরিকার প্রতিটা চাহিদা পূরণ করতে পথে জীবন সপে দিয়ে ধন্য হলো কত বীর শহীদান এতক্ষণ শুনছিলেন আলফির দাউস নিউজের সাপ্তাহিক বুলেটিন আজকের মতো এখানেই সমাপ্ত করছি তবে আগামী সপ্তাহে আবারও ফিরে আসব সারা বিশ্বের মুসলিম উম্মাহ এবং মুজাহিদিনের খবরাখবর নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর চোখ রাখুন আলফির দাউস নিউজে আসসালামু আলাইকুম গাজওয়াতুল হিন্দের মুজাহিদ কদম কদম হও সামনে আগুয়ান বুকে হিম্মত নিয়ে যাবে গিয়ে উড়বেই তোমার হাতে বিজয় নিশান